وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وعن عائشة رضي الله تعالى عنها قالت كان خلقه القرآن وروى ابن سعد لما ولد رسول الله صلى الله عليه وسلم سقطت أربع عشرة شرفة من إيوان كسرى وخمدت النار التي يعبدها المجوس وانهدمت الكنائس حول بحيرة ساوة بعد أن قادت رواه ابن سعد واختار له اسم محمد وهذا الاسم لم يكن معروفا في العرب رواه ابن هشام وقال النبي عليه الصلاة والسلام إنما أنا بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে প্রতি জুমার ন্যায় আজকেও পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়ত করেছেন সেজন্য মহান আল্লাহ পাকির দরবারে আমরা সকলেই সুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআনে করিম থেকে সুরা আহজাবের একুশ নম্বর আয়াত এবং সুরা আল ইমরানের একশত চৌষট্টি নম্বর আয়াত তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাহ হাদিস সমূহ থেকে কয়েকটি হাদিস এবং সিরত থেকে কয়েকটি কথা আপনাদের সম্মুখে আমি পেশ করেছি আমি ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে সিরাতুল নবী থেকে আলোচনা করে আসছি গত জুমাতে আমরা সিরতুল নবীর প্রথম খুদ্া বা প্রথম আলোচনা আমরা করেছিলাম আজকে এরপর নবী করিম সাল্লাহ ইসলামের জন্মের প্রারম্ভে কি কি ঘটনা ঘটেছিল নবী করিম সাল্লাহ ইসলামকে আল্লাপাক কি উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিনি আমাদের জন্য কিরকম রহমত এবং এহসান কিরকম দয়া তিনি আমাদের প্রতি করেছেন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তার মাধ্যমে আমাদেরকে কি স্থান করেছেন কি দয়া করেছেন আজকে আমরা সেটা আলোচনা করব নবীর সিরাত থেকে এই জন্য আলোচনা আমরা করি যেন নবীর সিরাত আলোচনা করে আমরা নবীজির সিরাতের উপরে আমাদের জীবনকে সাজাতে পারি নবীজির সিরাত এই জন্য আলোচনা করব আমরা যেন নবীজির সিরাত আলোচনা করে তার আদর্শকে আমরা ধারণ করতে পারি নবীজির সিরাতকে এই জন্য আমরা আলোচনা করব যেন নবীজির সুন্নতকে খুঁজে খুঁজে বের করে আমরা প্রতিটি সুন্নতের উপরে আমল করতে পারি এই হচ্ছে আমাদের সিরাত আলোচনা করার উদ্দেশ্য যদি আমরা এই সিরাত থেকে সামান্যতম উপকৃত হই গত বছর থেকে এবছর যদি আমাদের একটি সুন্নত বাড়ে গত বছর থেকে নবীজির আদর্শের উপরে আমরা আরেকটু যদি অগ্রসর হই তাহলেই আমরা ধন্য আজকে আমি কোরআনের আয়াতের মাধ্যমে আলোচনা শুরু করতে যাচ্ছি আল্লাহ পাকরবুল আলমিন সিরাতের ব্যাপারে আমাদেরকে আল্লাহ তালা কি নির্দেশনা দিয়েছেন চলুন সেটাই আমরা আলোচনা শুরু করি সুরা আহজাব আয়াত নম্বর একুশ সুরা আহজাবের একুশ নম্বর আয়াত আল্লাহ তালা সার করেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আল্লাহ পাকে সাত করেন তোমাদের জন্য তোমাদের জন্য নবীজির জীবনে রয়েছে উত্তম আদর্শ সুবাহান উসওয়াতুন হাসানা উসওয়াতুন হাসানা উত্তম সুন্দর আদর্শ রয়েছে নবীজির জীবনে তোমাদের জন্য কানা লাকুম এখানে সমস্ত উন্মতকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিলেন এখান থেকে কেউ আলাদা নয় কেউ আলাদা নয় নবীজির সকল উন্মতের জন্য নবীজির জীবনে রয়েছে আদর্শ উত্তম আদর্শ এরকম আদর্শ আর কারো জীবনীতে নেই আল্লাহ পাক রব্বুল আলমিন ওনাকে উত্তম আখলাক দিয়ে উত্তম চরিত্র দিয়ে উত্তম আমাল দিয়ে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন সুতরাং তার সমকক্ষ এরকম কোন নবীও নাই কোন রসুলও নাই আর কোন ব্যক্তিও নাই আল্লাহ পাক রব্বুল আলমিন এরকম রসুলকে আমাদের জন্য বাছাই করেছেন সুতরাং আমরা এই নবীকে পেয়ে ধন্য নাকি ধন্য নয় সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী আখেরি নবী আল্লাহর হাবিব দোজাহানের সরদার রহমতুল্লাহ আলমিন সঈদুল মুরসালিন শফিউল মুজনিমিন রহমতুল্লাহ আলমিন আমাদের ভাগ্যে জুটেছে তিনি আমাদের নবী বলুন আলহামদুলিল্লাহ তাই আমরা সেই নবীজির সিরত থেকে আলোচনা আমরা শুনব শুনব তো সকলে আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন নবীজির জীবনী থেকে আলোচনা করার জন্য তার জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ উৎপাতুল হাসানা নবীজি আমাদের জন্য এহসান স্বরূপ দয়া স্বরূপ আমরা ছিলাম অন্ধকারে আমরা ছিলাম আইয়ামে জাহিলিয়া অন্ধকার যুগে ছিলাম আমরা ছিলাম অন্ধকার যুগে সেই যুগে আমরা আল্লাহ তালাকে ভুলে গিয়েছিলাম আমরা সিঁড়িকে লিপ্ত ছিলাম আমরা অন্ধকার যুগে পড়েছিলাম হেদায়তের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 কেমন ছিল মুবিন মানুষ ছিল স্পষ্ট গুমরাহির মধ্যে ছিল মানুষ মানুষ অন্ধকারের অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল আল্লাহ পাকরবুল আলমিনের কথা সুন্দরভাবে লাফি দলালিম মুবিন স্পষ্ট গুমরাহি স্পষ্ট গুমরাহির মধ্যে জাতি ছিল মানুষ ডুবেছিল সে কথা আল্লাহ পাক আয়াতের শেষে উল্লেখ করে দিয়েছেন সেই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণের জন্য সেই অবস্থা থেকে আমাদেরকে আলোর পথে নেওয়ার জন্য হেদায়তের দিশারি স্বরূপ নবীকে আল্লাহ পাক পাঠিয়ে আয়াত নাজিল করে দিচ্ছেন لقد من الله على المؤمنين অবশ্যই আল্লাহ তালা মোমেনদের উপরে এহসান করেছেন আল্লাহ পাক আমাদের উপর কি করেছেন এহসান করেছেন আমি গত জমায় বলেছি সমস্ত সৃষ্টির জন্য সমস্ত বিশ্ববাসীর জন্য আমাদের নবী ছিলেন রহমত স্বরূপ কি স্বরূপ রহমত স্বরূপ আর মোমেনদের জন্য আল্লাহ পাক বলছেন এহসান তাহলে রহমত থেকে আর একটু বেশি হয় এহসান রহমত দয়া এর থেকে আর একটু বেশি হয় এহসান যেমন ধরুন আপনি কারো উপকার পাওয়া ব্যতীত আপনি যদি তার একটু উপকার করেন সেটাকে আরবিতে বলা হয় এহসান বা মান সে আপনার কোনো উপকার করেনি কিন্তু আপনি তার উপকার করে দিয়েছেন তাহলে এটাকে বলা হয় এহসান তো নবীজি আমাদের জন্য এরকম এহসান আল্লাহ তাআলা আমাদের জন্য এহসানের জন্য নবীকে পাঠিয়েছেন আল্লাহ পাক ওই শব্দই বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন সমস্ত মুমিনের জন্য সমস্ত ইমানদারের জন্য আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন এহসান করেছেন আমাদের জন্য আমাদের জন্য কি করেছেন এহসান করেছেন إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة নবী প্রেরণের উদ্দেশ্য উদ্দেশ্য কি সেটা ব্যক্ত করেছেন আজকে আমরা আজকে আমরা নবী প্রেরণের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য থেকে আমরা বহু দূরে সরে পড়েছি আজকে নবী কি উদ্দেশ্যে আসছেন সেই আলোচনা নাই নবীজি কেন আসলেন আল্লাহ তাকে কেন প্রেরণ করলেন সেই উদ্দেশ্যের আলোচনা বাদ দিয়ে আমরা নবীজির মিলাদকে আলোচনা করি তার আগমনকে আলোচনা করে আমরা খুশি হই জিলাপি বিতরণ করি আমরা জশ্নে জুলুস করি ঈদে উন্নবী করি এই সমস্ত এই সমস্ত অনুষ্ঠান এই সমস্ত লৌকিকতা এই সমস্ত প্রোগ্রাম এগুলো ততক্ষণ পর্যন্ত তার মূল থেকে তার আসল থেকে ততক্ষণ পর্যন্ত ফায়দা সে পাবে না যতক্ষণ পর্যন্ত সে নবী আগমনের উদ্দেশ্যকে বাস্তবায়ন না করে আপনি যদি শুধুমাত্র অনুষ্ঠান সর্বস্ব হন আপনি যদি শুধুমাত্র প্রোগ্রাম নির্ভর হন আপনি শুধুমাত্র যশ্নে জুলুস করেন আপনি শোভাযাত্রা বের করেন আপনি ঈদে নবী মানান কিন্তু আপনি নবীজির যে কারণে নবীজিকে আল্লাহ পাক পাঠিয়েছেন সেই উদ্দেশ্য থেকে আপনি দূরে থাকেন নবী আগমনের যে উদ্দেশ্য লক্ষ্য সেটাকে আপনি বাস্তবায়ন না করেন তাহলে সেই অনুষ্ঠানের কোনো সার্থকতা নেই সেই অনুষ্ঠানের কোনো মূল্য রাখে না যদি নবীজির চিরক আমাদের জীবন থেকে হারিয়ে যায় আল্লাহর কথম আমাদের জীবনের কোনো মূল্য নেই যদি আপনি আপনার জীবন থেকে নবীদের আদর্শকে বের করে দেন আপনার জীবনের কোনো মূল্য নেই কি হবে অনুষ্ঠান পালন করে কি হবে যশ্নে জুলুস পালন করে কি হবে ঈদে মিলাদুল নবী পালন করে যদি নবীজির সিরত আপনার মধ্যে পাওয়া না এই জন্য আসুন আমরা অনুষ্ঠান নির্ভর না হই আমরা লৌকিকতাতে না যাই আমরা দেখানোতে না যাই আমরা এমন কিছু না করি যেটা সম্পূর্ণ তার মূল থেকে উদ্দেশ্য থেকে দূরে আজকে এমন একটা দিন যেটা আমাদের জন্য আনন্দের বিষয় বটে যেহেতু রবিউল আওয়ালের আজকে কত তারিখ বারো তারিখ ঠিক ভাবে একই দিন আজকে পঁচিশে ডিসেম্বর তাহলে আজকে খ্রিস্টমাস ডেও বটে তাহলে আজকে যেমনিভাবে খ্রিস্টানরা ঈসা ইসলাম আগমনের কারণে তারা আজকে খ্রিস্টমাস ডে পালন করবে today they will celebrate Christmas day because their prophet has come in this earth. But there is no authentic relation about this program. হজরত ইসা আল ইসলাম আসছেন পঁচিশে ডিসেম্বর তার কোনো অথেন্টিক কোনো বর্ণনা পাওয়া যায় না হজরত ইসা আল ইসলাম দুনিয়াতে আসছেন আসার পরে তিনশত বছর পর্যন্ত তিনশত বছর পর্যন্ত খ্রিস্টানরা কোনো খ্রিস্টমাস ডে পালন করেনি বড়দিন পালন করেনি তিনশো বছর পরে খ্রিস্টানদের কিছু লোক বলা বলি করতে লাগলো যে আমাদের এরকম মহান নবী তিনি দুনিয়াতে এসেছিলেন তিনি মারা গেছেন তাদের বিশ্বাস মারা গেছেন অবশ্য খ্রিস্টানদের কিছু লোক এটাও বিশ্বাস করে তাকে আসমানে উঠায় নেওয়া হয়েছে খুবই অল্প লোক এখন তারা চিন্তা ভাবনা করে তারা বলল যে আমরা চলো হজরত ইসা ইসলামের ব্যাপারে কিছু আলোচনা করি এরপরে আমরা একটা আনন্দ করি তো খ্রিস্টান ধর্মের যারা প্রকৃত ধর্মের অনুসারী তারা বাধা দিল তারা বলল দেখো তোমরা এই ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করিও না এটা আমাদের ঈসা ইসলাম বলে যাননি তিনশত বছর পরে ঈসা ইসলামের আসমানে যাওয়ার তিনশো বছর পরে খ্রিস্টানদের কিছু অতি উৎসাহী লোক পাদ্রিদের মাধ্যমে খ্রিস্টানদের যারা ধর্মযাজক পাত্রী খ্রিস্টান খ্রিস্টান ফাদার খ্রিস্টান ফাদার এরা কি করলো একটা ডে ঠিক করলো সেই ডেটা হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বর তারা এই খ্রিস্টমাস ডে পালন করলো এবং চালু করলো সেই থেকে নিয়ে আজ পর্যন্ত দুই সাল পর্যন্ত তারা এটা খ্রিস্টমাস ডে পালন করে আসছে তাহলে শুধু আমাদের নবীর এই মিলাদ শুধুমাত্র বেদাত তা নয় খ্রিস্টানরাও তারা আগে থেকে বেদাত চালু করে আসছে এই বেদাত তারা প্রথমে চালু করছে সেখান থেকে দেখে আমাদের মুসলমানরা এই বেদাতটি চালু করেছে ঠিক হিন্দুদের যেরকম রথ যাত্রা হয় আপনারা দেখেন নি রথ যাত্রা হয় না ঠিক হিন্দুদের যেমন রথ যাত্রা হয় ঠিক আমাদের মুসলমানরা আজকে দেখবেন এভাবে জলুস করবে এভাবে জশ্নে জুলুস জুলুসে ঈদে মিলাদুল্নবী করবে ইসলামের শরীয়তে দুটি ঈদ ব্যতীত তৃতীয় কোনো ঈদের কোনো অস্তিত্ব প্রমাণ নাই কথা বুঝে আসছে না ইসলামে দুইটা ঈদের পরে তৃতীয় কোনো ঈদ নাই দুই ঈদের মধ্যে দুই রাকাত করে নামাজ আছে আছে না নাই দুই ঈদের মধ্যে নামাজের সাথে খুতবা আছে আছে না নাই কিন্তু আপনি এই ঈদে কি পালন করবেন আপনি নামাজ পড়তে পারবেন নামাজ পড়ার কোনো দলিল আছে আপনি খুদ্া দিতে পারবেন খুদ্ার কোনো দলিল আছে নাই দুই ঈদের মধ্যে আনন্দ করা আল্লাহ পাকের পক্ষ থেকেও নবীজি ঘোষণা দিয়েছেন আনন্দ করার আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে আমরা অনুমোদন পেয়েছি কিন্তু তৃতীয় কোনো ঈদ বানিয়ে সেই দিন আনন্দ করা এবং জৌলুস করা রদ করা বা শোভাযাত্রা করা এর কোনো প্রমাণ তো নাই ছিটা ছিটাপাটা কিতাবের হাসিয়ার নিচেও নাই কথা ক্লিয়ার তাহলে আমরা জানি এবার যে ইজ বাহিম রসুলা আল্লাহ পাক নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন এই পাঠানোর পরে সর্বপ্রথম দুনিয়াতে কে ঈদ মিলাদুল নবী আবিষ্কার করল আমরা চলুন ইতিহাসের পাতা উল্টাই ইবনে খাল্লিকাম বিশিষ্ট ঐতিহাসিক তিনি তার তিনি তার ইজাদে মিলাদুল নবী মিলাদুল নবীর আবিষ্কার কবে হয়েছে সেই ইতিহাস তিনি লিখে গিয়েছেন আলহামদুলিল্লাহ তিনি বলেছেন তার কিতাবে ওয়াকানাফিল এরাকি ওয়াকানাফিল এরাকি ওয়ালিয়ান ইরাকের মধ্যে একজন গভর্নর ছিল কানা ইসমুহু মুজাফর তার নাম হচ্ছে কি মুজাফর কৌকরি ছয়শত চার হিজড়ি মনে রাখবেন সনটাও মনে রাখবেন লিখে রাখেন ছয়শত চার হিজড়ি ছয়শত চার হিজড়িতে ইরাকের মৌসুল নগরীর যিনি গভর্নর ছিলেন তিনি সর্বপ্রথম কিছু দরবারি মৌলবি দিয়ে তিনি সর্বপ্রথম ঈদে মিলাদুল নবী চালু করেছেন এবং কিছু মানুষকে তিনি আয়োজনের ব্যবস্থা করে মানুষকে খাইয়েছেন এই সর্বপ্রথম ঈদে মিলাদুল নবী অথবা মিলাদুল নবী চালু হয়েছে ছয় শত চার হিজড়িতে তাহলে নবীজির এতেকালের পর থেকে নিয়ে শত চার হিজড়ি পর্যন্ত সাহাবা একরাম ঈদে মিলাদুলনবী পালন করেননি খাইরুল কুরুনি কারণী সুম্মাল্লাদিন ইয়ালুনাহুম সুম্মাল্লাদিন ইয়ালুনাহুম সাহাবাদের পরে সর্বোত্তম লোক হচ্ছে ওনারাও পালন করেননি সাহাবাদের পরে তাবি ওনারাও করেন নাই সাহাবারাও করেন নাই তাবিনরা করেন নাই তাবিনের পরে তাবি তাবিন ওনারাও করেন নাই এরও আরো কয়েকশো বছর পরে এই ঈদ এ নবী চালু হয়েছে তাহলে আমরা যখন সিরত থেকে দূরে সরে পড়লাম নবীজির আদর্শ থেকে যখন আমরা দূরে সরে পড়লাম তখনই আমাদের মধ্যে কিছু লোক এই নবী আবিষ্কার করেছে দেখুন চমৎকার ভাবে একটা জিনিস যারা মূলত নবীজির আদর্শ থেকে দূরে নবীজির সুন্নত থেকে দূরে তারা হঠাৎ রবিউল আউ্ল মাস আসলে তাদের চিন্তা আসে ও নবীকে তো একটু স্মরণ করার দরকার কিন্তু যে প্রতিদিন নবীর সুন্নাকে অনুসরণ করে যে প্রতিদিন নবীর আদেশ শুরু করে চলে আজকে যারা আমরা ফজরের সময় উঠছি দুই রেখাত সুন্নত করে আমরা দিনকে শুরু করছি ফজরের দুই রেখাত সুন্নত করছি না আমরা তাহলে আমরা সকাল থেকে নবীজির সুন্নতের উপরে নবীজির আদর্শের উপরে নবীজির সিরতের উপরে আসি না নাই আসি আর যারা সারা বছর নামাজ নাই রোজা নাই যারা নবীজির আদর্শের উপরে নাই তারা ওই রবিউল আউ্বাল মাস আসলে যেমনভাবে কাজী নজরুল ইসলাম বলেছেন রবিউল মাল রবিউল আউয়াল মাস আসলে হে নবী তোমাকে মনে পড়ে যায় রবিউল আউয়াল চলে গেলে নবী তোমাকে ভুলে যায় কথা ঠিক কিনা বেটি এই হচ্ছে তাদের অবস্থা কারণ তারা তো নবীর আদর্শের উপরে নাই তারা নবীর সুন্নতের উপরে নাই যারা নবীর সুন্নত থেকে দূরে আদর্শ থেকে দূরে তারাই মাত্র বছরের একটা দিন রবিউল আউ্ল বারো তারিখ নবীজিকে একটু স্মরণ করে আমরা এই সাময়িক স্মরণে বিশ্বাসী না আমরা আজীবন আমাদের প্রতিদিন আমাদের প্রতি সপ্তাহ আমাদের প্রতি মাস আমাদের প্রতি বছর আমাদের পুরো লাইফকে নবীজির সিরতের আলোকে সাজাতে চাই সবাই রাজি আছেন আল্লাহ পাক কি বলে দেখেন إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আল্লাহ পাক উদ্দেশ্য বলে দিয়েছেন খবরদার ওইগুলো নয় ওইগুলো নয় কি করতে হবে নবীজি কি করেছেন يتلو عليهم آياته ويزكيهم নবীজি আমাদের কাছে সম্পূর্ণ কোরআনে তেলাওয়াত পুরো কোরআনে করিম উম্মতকে দিয়ে গেছেন না দেন নাই সুবহানাল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতিহি এটাই আমাদের জন্য সিরত দলিল কি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت সুইলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানা খুলুকুহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে আমাজান নবীজির সিরত কেমন ছিল নবীজির চরিত্র কেমন ছিল কাইফা কানা খুলুকুহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা কথাই জান নাই নবীজির জীবনের প্রথম বছর থেকে তেষট্টি বছর পর্যন্ত পুরোটা আলোচনা করেন নাই কিছুই বলেন নাই একটি কথা বলে দিয়েছেন এই সেন্টেন্সটা এই বাক্যটা আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য আদর্শ বুঝে নেন নবীজির চরিত্র কি নবীজির সিরত কি তিনি বলেছেন নবীজির পুরো চরিত্র হচ্ছে সম্পূর্ণ কোরআনে কারিম সুবাহ এর চেয়ে বেশি কিছু লাগবে আপনি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তবায়ন করুন এটা হচ্ছে সিরতের শিক্ষা এটা হচ্ছে নবী আগমনের উদ্দেশ্য কোথায় আপনি কোন পথে যাচ্ছেন কোথায় হারাই দিচ্ছে আপনাদেরকে কারা পদগ্রস্ত যারা এরাও পদগ্রস্ত যাদেরকে হাঁটাচ্ছে তারাও পদগ্রস্ত আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ পাক দ্বিতীয় উদ্দেশ্য বলতেছেন ওয়াইউজাকিহিম বড় সুন্দর কথা আমরা সিরিকে লিপ্ত ছিলাম আইএমএ জাহিলিয়াতে আমরা কুফুরের অন্ধকারে নিমজ্জিত ছিলাম আমরা কাবা শরীফের অভ্যন্তরে তিনশত ষাটটি মূর্তি আমরা প্রবেশ করিয়েছিলাম কথা ঠিক না ঠিক আমরা এত অন্ধকারে ছিলাম যে আমরা পুরুষরা উলঙ্গ তফ করতাম দিনের বেলায় আর নারীরা রাত্রিবেলায় উলঙ্গ তফ করত এই ছিল আমাদের অবস্থা আল্লাহ রসুল্লাহাম আসলেন এসে ওই কিহিম তাদেরকে পবিত্র করলেন এটা আমাদের ধর্ম নয় এই শিরিক এটা আমাদের ধর্ম নয় কাবা শরীফ উলুঙ্গ তফ করা এটা আমাদের ধর্ম নয় তাদেরকে শিরিক থেকে তাদেরকে কুফুরি থেকে পবিত্র করলেন শিরিক থেকে তৌহিদের দিকে নিয়ে আসলেন কুফুর থেকে ইমানের দিকে নিয়ে আসলেন দলালত থেকে হেদায়তের দিকে নিয়ে আসলেন জাহান নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসলেন সুবাহিম আমাদের অন্তরের মধ্যে যত কলুষতা ছিল সমস্ত কলুষতা দূর করে এমন জাতি তিনি উপহার দিয়ে গেছেন চোদ্দ শত বছর পূর্বে যে জাতি তিনি গঠন করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত তারা আমাদের জন্য আদর্শ সুবাহান চলুন তাদের আদর্শ আমরা ফলো করি কোন সাহাবা একরামকে এই ঈদে মিলাদুল্নবী পালন করেছেন করেন একজন না নট এ সিঙ্গেল পার্সন একজন সাহাবি পাওয়া যাবে না যদি নবীজির আশেখ হয় সাহাবা একরাম হচ্ছে নবীজির এক নম্বর আশেখ কথা ঠিক না বেঠিক নবীজির সবচেয়ে সবচেয়ে বড় আশেখ ছিলেন তারা এটা বলা বড় ভুল হবে মিথ্যা হবে বাতিল হবে অন্যায় হবে অবিচার হবে যদি কেউ বলে যে আমি নবীজির মিলাদ পালন করে তাদের চেয়ে আমি বেশি মহব্বত নবীর প্রতি দেখাচ্ছি নাউজুবিল্লাহ আপনি কি মহব্বত করেন আপনি নবীর মহব্বত এগুলো করতেছেন না আপনি নবীর দুশ্মন আর নবীর যেগুলো করেন নাই সেগুলো আপনি করে নবীজির মহব্বত দেখাচ্ছেন না নবীর সাথে আপনি দুশ্মনী করতেছেন এটা নবীজির সাথে সরাসরি দুশ্মনী করতেছেন এটা সরাসরি দুশ্মনী সাহাবা একরাম এই এ মিলাদ নবী পালন করেননি আমাদের প্রতি মুহূর্তে নবীজির সিরপ আমাদের শরীরের প্রতিটি রক্তে নবীজির সিরপ থাকতে হবে আল্লাহ তালা সব করেন ওই জাকিহীন পবিত্র করেছেন নবীজি আমাদেরকে পবিত্র করেছেন কি পবিত্র করেছেন কুফুর থেকে ইমানের দিকে শিরিক থেকে তহিরের দিকে আর গুমরাহি থেকে দালালত থেকে হেদায়তের পথে তিনি আমাদেরকে নিয়ে আসছেন ছেড়ে দেননি আমাদেরকে জাহেল বানিয়ে ছেড়ে দেননি আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীকে পাঠাইছেন তিনি মোয়াল্লিম তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন ওই আল্লিমহমুল কিতাব তাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন কিতাব বলতে কোরআনে করিম কোরআনে করিম ওয়াল হিকমা হিকমা বলতে সুন্না তাহলে আমাদের জন্য কোরআন সুন্না কি যথেষ্ট নয় এই সিরাত এটি এটাই পুরো কোরআন নবীজির চরিত্র আখলাক সিরত সম্পূর্ণ সুন্না আমাদের জন্য নবীজির সিরত আখলাক এরপরও আসহাব সিয়ার সিরত গ্রন্থ প্রণেতাগণ কোরআন হাদিসের পরেও নবীজির জীবনীকে সাজিয়েছেন তারা প্রয়াস চালিয়েছেন নবীজির শুরু থেকে শেষ পর্যন্ত তেষট্টি বছরের হায়াত তারা লিপিবদ্ধ করেছেন যদিও তাদের কলম সেখানে অনেক অনেক জায়গা তাদের কলম ছুটে গিয়েছে যেহেতু তারা অসহায় তারা দুর্বল নবীজির পুরো জীবন রাতের দিনের সবকিছু লেখা কারো পক্ষে সম্ভব নয় তাই নবীজি শিক্ষক হিসাবে আমাদের মাঝে এসেছিলেন আল্লাহ তালা ওনাকে শিক্ষক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন শিক্ষক আমরা আমরা তার ছাত্র কিন্তু প্রথম ছাত্র হচ্ছেন সাহাবাইকাম আল্লাহ রসুল বলেন আমি আল্লাহ তালা আমাকে মোয়াল্লিম হিসাবে শিক্ষক হিসাবে তোমাদের জন্য পাঠিয়েছেন তোমার হ্যাঁ আনালাকুম বিমানজিলাতিল ওয়ালিদি ওয়াল্লিমুকুম দিন আমি তোমাদের জন্য পিতা শুরু তিনি আমাদের জন্য পিতা স্বরূপ ওয়াল্লিমুকুম দিন আকুম আমি তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিই তাহলে নবীজি আসছেন আমাদের জন্য কি স্বরূপ শিক্ষক স্বরূপ তাহলে প্রথম ছাত্র ছিলেন নবীজির প্রথম ছাত্র ছিলেন সাহাবা একরাম সাহাবা একরাম ছিলেন এমন ইউনিভার্সিটির ছাত্র তারা ছিলেন যে ইউনিভার্সিটিতে শুধু দুটি সাবজেক্ট ছিল একটা কোরআন আর একটা সুন্না ছিল আর এই দুই সাবজেক্ট তারা পাশ করে এমন শ্রেষ্ঠ ছাত্র হয়েছেন কেয়ামত পর্যন্ত শত শত ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হল এরকম একজন সাহাবার মতো ছাত্র প্রতিষ্ঠা করতে পারবে না পারবে শুধু দুটো সাবজেক্ট ছিল আর সেই ভার্সিটির নাম কি ছিল আর আসহাবুসুফা নবীজির বস্তির ও মসজিদের পাশেই একটা কামরা ছিল ওটাই ছিল নবীজির ইউনিভার্সিটি ওইটাই ছিল নবীজির মাদ্রাসা ওইটাই ছিল মক্তব ওইটাই একটা প্রতিষ্ঠান যে একটা প্রতিষ্ঠানের দুটো সাবজেক্ট পড়ে জগৎ বিখ্যাত ছাত্র হয়েছেন সাহাবেকা আল্লাহ তালা বলেন তিনি কি শিক্ষা দিয়েছেন কিতাব শিক্ষা দিয়েছেন হিকমা শিক্ষা দিয়েছেন মিন যদিও তারা এর পূর্বে নবী প্রেরণের পূর্বে কবলাল বেয়াসা নবী আগমনের পূর্বে তারা স্পষ্ট গুমরাহির মধ্যে ছিল আমরা ছিলাম আইএমএ জাহিলিয়াতের মধ্যে অন্ধকার যুগে ছিলাম এই অন্ধকার থেকে আমাদেরকে কে আলোর পথ দেখিয়েছেন নবীজি দেখিয়েছেন তাই নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম নবী করিম সাল্লাম যখন জন্মগ্রহণ করেন আরবা আশারাতা সুরফা মিন ইওয়ানি নবীজি যখন জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ পাক বাতিলকে করে দিয়েছেন সোহান আল্লাহ নবীজি আসছেন বাতিলকে চূর্ণ বিচূর্ণ করার জন্য যা আল হাক্কু ওয়াজাহাকাল বাতিল বাতিলকে অপসারিত করার জন্য নবী আসছেন আর হককে প্রতিষ্ঠা করার জন্য তিনি আসতেন দেখুন তিনি আসার সাথে সাথে জন্মগ্রহণ করতেন সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের হুকুমে নবীর মজেজা জন্ম সাথে সাথেই মজেজা শুরু কি হয়েছে পারস্য সম্রাটের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদের চোদ্দটা প্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেছে সুবাহ আর কি হয়েছে আর ওয়াখাউদাতিন নার আল্লাতি আবুদুহাল মাজুস অগ্নি পূজক পারস্যের অগ্নি পূজক তারা একটা আগুন প্রজ্বলিত করেছিল ইতিহাস বলে দুই হাজার বছর ধরে সে আগুনকে জ্বালিয়েছে একটি বারের জন্য সেই অগ্নিশিকা নিবেনি আল্লাহর হুকুম নবীজি জন্মগ্রহণ করার সাথে সাথে সেই অগ্নিশিকা নিবে গিয়েছে সুবাহান হাউলা বুহাইরা আর বুহাইরা নামক একটা নদী ছিল সেই নদীটা যেটা শুকিয়ে গিয়েছিল শুকিয়ে গিয়েছিল সেই নদীর পাশে ছিল কানাই খ্রিস্টানদের চার্চ ওয়ানহাদামাতিল কানাই সমস্ত কানিসা গুলো চার্চ গুলো সব ভেঙে পড়ে যায় সুবাহান আল্লাহ ইবনে সাদ খন্ড নম্বর এক পৃষ্ঠা হচ্ছে তিষট্টি রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয় মুহাম্মদ কি রাখা হয় মুহাম্মদ ওয়াক্তার আলহু ইসমা মুহাম্মদিন ওয়ালাম ইয়াকুন হাদাল ইসমু মারুফুন ফিল আরব রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লাহামের নাম মুহাম্মদ রাখা হয় ইতিপূর্বে এই নাম কেউ রাখেনি সুবহানাল্লাহ আমাদের নবীর নাম ইতিপূর্বে কেউ রাখেনি লাম ইয়াকুন মারুফান অর্থাৎ এই নাম কেউ রাখেনি আমাদের নবীর নাম মুহাম্মদ ইতিপূর্বে কেউ রাখেনি আরবের মধ্যে উনি সর্বপ্রথম নাম রেখেছেন দাদা আব্দুল মুত্তালিব ওনার নাম রেখেছেন মোহাম্মদ কে দাদা আব্দুল মুত্তালিব আর ওনার মা রেখেছেন আহমদ উনার মা রেখেছেন কি আহমদ নবীজির নাম মোহাম্মদ কোরআনে চারবার আসছে কয়বার চারবার আসছে মোহাম্মদুর রসুল্লাহ এরকম চারবার মোহাম্মদ নাম দিয়ে কোরআনে আসছে তাহলে আমাদের নবী আমাদের নবী জন্মগতভাবে প্রথম থেকেই বাতিলকে অপসারণ করার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য আসছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন হেদায়াত সহকারে সত্য দিন দিয়ে কেন লিউজ হিরাহু আলাদ্দিন কুল্লি অন্যান্য বাতিল সকল ধর্মের উপরে এই দিনকে বিজয়ী করার জন্য এটাই হচ্ছে নবী আগমনের উদ্দেশ্য সুতরাং এই উদ্দেশ্যকে পাশ কাটিয়ে এই উদ্দেশ্যের আলোচনাকে বাদ দিয়ে কোন অনুষ্ঠান তার সার্থকতা পাবে না কোনো সোয়াব পাওয়া যাবে না নাজাদ পাওয়া যাবে না যদি পাওয়া যেত তাহলে আবুল আহাব সর্বপ্রথম নাজাদ পেত যখন নবীজি জন্মগ্রহণ করে লম্মা উলিদান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন নবী কনসাসম জন্মগ্রহণ করলেন তখন আবুল আহাব তার একজন চাচা ছিলেন কি নাম আবুল আহাব সুরা আবুল আহাব আমরা সবাই জানি না আবুল আহাব ওইখানে আছে নবীজির চাচার নাম আবুল আহাব সে কি করলো সাথে সাথে তার এক বান্দিকে আজাদ করে দিল বান্দিকে আজাদ করে দিল নবীজি জন্মগ্রহণের সাথে সাথে খুশি হয়ে ভাতিজা জন্মগ্রহণ করেছেন খুশি হয়েছে আঘাত করে দিল কিন্তু এরকম একটি ভালো কাজ করেও তিনি নাজাদ পেয়েছেন আল্লাহ আয়াত নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া মা আগনা আনহু মালুহু সে ধ্বংস হোক তার দুটি হাত ধ্বংস হোক কেন ধ্বংস হবে কেন নবীজির জন্মগ্রহণের সংবাদ শুনে সে গোলাম সে বাঁধি আজাদ করে দিয়েছে এত মহান একটি কাজ করেছে নাজাদ পাওয়ার কথা ছিল নিশ্চয় কিন্তু কেন পাচ্ছেন না সেটা রসুলের সুন্না আদর্শের বাহিরে সেটা দিয়ে আল্লাহ পাক নাজাদ দেবেন না নবীজির আদর্শ যতক্ষণ পর্যন্ত জীবনের মধ্যে ফিট না করে আর অপরদিকে অপরদিকে সাহাবায়ক রাম নবীজির আদর্শকে ধারণ করেছেন বাস্তবায়ন করেছেন ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে আন্তর্জাতিকভাবে সর্বত্র তারা সুন্নতকে প্রতিষ্ঠা করেছেন যে সুন্নতকে যে আদর্শকে প্রতিষ্ঠা করার কারণে নবীজির প্রকৃত আশেক হয়েছেন তারা প্রত্যেকেই নাজাতের গ্যারান্টি লাভ করেছেন সুবাহান তাহলে নাজাত কোথায় মুক্তি কোথায় নবীজির সিরতকে নবীজির আদর্শকে পালন করার মাধ্যমে অন্য কোথাও নয় আল্লাহ পাকবুল আলমিন আমাদের সকলকে নবীজির সিরত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন তাহলে আজকে আলোচনা থেকে যেটা আমরা শিখলাম যে রসুল্লাহ প্রথমের আগমনের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে হককে প্রতিষ্ঠা করা দিনকে বিজয়ী করা এটা হচ্ছে নবী আগমনের উদ্দেশ্য সেটাকেই বাস্তবায়ন করতে হবে আমাদের জীবনের মধ্যে যে সকল সুন্নত গুলো বাস্তবায়িত হয়নি আমরা পালন করতে পারিনি খুঁজে খুঁজে সেই সকল সুন্নত গুলো আমরা পালন করি নবীদের উপরে দূরস্বরূপ পাঠ করি যে যত বেশি নবীর উপরে দূরস্বরূপ পাঠ করবে সে তত বেশি নবীজির সুপারিশ লাভ করার যোগ্য বলে বিবেচিত হবে একবার দুরুশরীফ যদি আপনি পাঠ করেন তো দশটি রহমত আপনার উপরে নাজিল হবে তাহলে নবীজির সুন্নতকে খুঁজে খুঁজে পালন করা নবীজির উপরে দুরুশরীফ পাঠ করা নবীজির আদর্শকে বাস্তবায়ন করা এগুলো হচ্ছে প্রকৃত শিক্ষা আল্লাহ পাকবুল আরমিন আমাদের সকলকে এই সিরত পালন করার তৌফিক দান করেন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আরমিন